বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আলা মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে পর্বভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সত্য মানুষকে জান্নাতে প্রবেশ করায় সত্য মানুষের সম্মান বৃদ্ধি করে মিথ্যা মানুষের সম্মান ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় অতএব সত্য গ্রহণ করা আমাদের জন্য একান্ত জরুরি মিথ্যা পরিহার করা আমাদের জন্য একান্ত জরুরি দেখুন মিথ্যা কথা চিরদিনই এক শ্রেণী মানুষের উপরে এসেছে তারা বিপদের মুখোমুখি হয়েছেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদেরকে রক্ষা করেছেন যেমনভাবে মারিয়ামের উপরে অপবাদ লাগানো হয়েছিল যে মারিয়াম অন্য পুরুষের সাথে অন্যায় জড়িত হওয়ার পরেই তার এই সন্তান জন্ম নিয়েছে অথচ আল্লাহ তালা তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে আল্লাহ তালা বলেছেন মারিয়ামা ইবনাতা এমরান আল্লাতি আহসানাত ফরজাহা মারিয়াম হচ্ছে এমরানের মেয়ে যে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছে যে নিজেকে কন্ট্রোলে রেখেছে যে অন্যায় লিপ্ত হয়নি যে নিজেকে পুত পবিত্র রেখেছে কিন্তু মানুষ তার উপরে অপবাদ দিতে ছাড়েনি আল্লাহ তালা ওই কথাটাই স্পষ্ট করে বলেছেন আহাসানাত ফারজাহা সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছে সে অশ্লীল কাজে লিপ্ত হয়নি তার মর্যাদা ইহকালে পরকালে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তো বলছেন যে চারটি মহিলা সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট তার একটি হচ্ছে ভিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়াম দ্বিতীয় হচ্ছে খাদিজাত বিন্দু খয়লেদ খয়লেদের মেয়ে খাদিজা তৃতীয় হচ্ছে ফাতেমা তবিন্ত মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা চার হচ্ছে এমরত ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারটি মেয়ে পৃথিবীর সকল নারীর জন্য যথেষ্ট আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত পুত পবিত্র ঘোষণা করে দিয়েছেন এবং পৃথিবীতে সম্মানী নারীর মধ্যে উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খায়রুন্নেসায় মারিয়াম ও খায়রুন্নেসায় খাদিজাত বিন্দু খোয়াইলেদ মারিয়াম হচ্ছে পৃথিবীর সকল নারীর মধ্যে উত্তম এবং খাদিজেরা রাজিয়াল্লাহ তালনা হচ্ছেন পৃথিবীর সকল নারীর উপরে উত্তম এরপরেও মারিয়ামের উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে মানুষ মানুষের একটা অজ্ঞতা তিনি মিথ্যা অপবাদের ফলাফল দেখে বলছেন কুন্ত নাসিয়াম মানসিয়া হায়রে আমার দুঃখ হায়রে আমার আফসোস হায়রে আমার সামাজিক ব্যথা আমি একেবারে হারিয়ে যেতাম আমার কোনো নাম গন্ধ না থাকতো পৃথিবীতে আমাকে কেউ যদি না চিনত কেউ যদি আমাকে না বুঝত তাহলে আমার জন্য কতই না ভালো হতো আজকে মানুষ আমাকে এই অপরাধী বলে জানে আজকে মানুষ আমাকে এই অপরাধে মনে করে তার উপরও এইভাবে মানুষ অপবাদ লাগিয়েছিল এই অপবাদ ইসপ আলাহ ইসলামের উপরও লাগানো হয়েছিল ইসপ আলাহ ইসলামের উপরে মিথ্যা অপবাদ লাগানোর বিষয়টি আল্লাহ তালা ইসফ আলাহ ইসলামকে পুত পবিত্র ঘোষণা করেছেন তিনি বলেছেন তিনি হচ্ছেন আমার একনিষ্ঠ খালেস বান্দা তার ব্যাপারে আল্লাহ তালা খালিস হিসেবে তাকে ঘোষণা করে দিয়েছেন তার উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছিল জুলাইখা জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে বলেছিল হাই তালাক ইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও তখন ঈসব আল্লাহ সাল্লাম উত্তরে বলেছিলেন মা সাল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বলো কি তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও তিনি প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন তারপরে তিনি বললেন সে আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমার অভিভাবক তিনি আমাকে উত্তম খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমার উত্তম থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমি এ কাজ করতে পারি না লাইফ লাইফুলহজন কোনোদিনই স্বৈরাচারী অত্যাচারীরা পরিত্রাণ পেতে পারে না আমি যদি আজকে এই অন্যায় লিপ্ত হই তাহলে আমিও হব অত্যাচারী তিনি পরে কথা বললেন আর আগে আল্লাহর কাছে বাঁচতে চাইলেন যখন তাকে জেলখানা থেকে বের হতে বলা হলো তখন তিনি বললেন লে আলামা আন্নিল্লাম আখন হবিল গায়েব এই কথা আগে প্রকাশ হতে হবে যে আমি জুলাইখার স্বামীর অগোচরে তার আমানতের খেয়ানত করিনি আমার ওপরে যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে তা আগে সমাজে স্পষ্ট হতে হবে আমি এ অন্যায়ের সাথে জড়িত নই আল্লাহ আল্লাহ এহদি কায়দাল নিন নিশ্চয় আল্লাহ তালা যারা ষড়যন্ত্র করে তাদেরকে সঠিক পথ দেখান না এটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না আমার উপরে যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে এটা আগে প্রমাণ হতে হবে যেটা মিথ্যে তারপরে যখন সমাজে এই কথা প্রমাণ হয়ে গেল যে ইসপের উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল তখন তিনি জেল থেকে বের হলেন আর বাকি যা কিছু হলো বিস্তারিত কোরআন মাজিদে রয়েছে ইসুফ আলাহ ইসলামের উপরেও মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল মানুষকে মিথ্যে দিয়ে কলুষিত করা হয় মানুষকে মিথ্যে দিয়ে একেবারে তার মান সম্মানকে ধ্বংস করে দেওয়া যায় মিথ্যে এত ভয়াবহ মিথ্যে এত ধ্বংসাত্মক ব্যাপার সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ যদি সত্যিকারই সেটা সত্য হয় আর পর্যায় অনুযায়ী যদি মিথ্যা বলা লাগে তাহলে বলতে পারে যা আমরা এক পর্যায়ে বলেছিলাম যে মানুষ সামাজিকভাবে তিন জায়গাতে মিথ্যে কথা বলতে পারে তার একটা হচ্ছে মীমাংসা করার জন্য তার একটা হচ্ছে স্ত্রীকে খুশি করার জন্য তার একটা হচ্ছে স্বামীকে খুশি করার জন্য মীমাংসার পদক্ষেপে মানুষ সমাজের সুবিধার জন্য মিথ্যে অবলম্বন করতে পারে কোনো সমস্যা নেই মিথ্যে যত বড় ধ্বংসাত্মক ব্যাপার হোক না কেন এরপরেও এই পর্যায়ে এসে আশ্রয় নিতে পারে কোনো সমস্যা হবে না তারপরে স্বামী স্ত্রী পরস্পরে আর মানুষ যদি সত্যিকারী বিষয়টা সত্য কিন্তু দেখলো সমাজ যে এটা একটা মিথ্যে বা মিথ্যের কারণে বেঁচে গেল এটা যদি হয়ে যায় মান সম্মানের ব্যাপার তাহলেও সে মিথ্যার আশ্রয় নিতে পারে যখন কারো কোনো ক্ষতি হবে না কারো অর্থ সম্পদ দখল করা হবে না পরিবেশটা যদি এরকম হয়ে যায় তাহলে সে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের একটি পথ অবলম্বন করতে পারে যেমন ইব্রাহিম আলাই সাল্লামের জীবনের ঘটনাটি আমরা আপনাদের সামনে পেশ করতে পারি আবহরের রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিহা জাব্বারুল মিনাল জাবাবেরা ইব্রাহিম আলাইসাল্লাম একদা এক গ্রামে প্রবেশ করলেন সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বেচ্ছাচারী শাসক মা এমরাতিন তার সাথে ছিল তার স্ত্রী ফকিলা আন্না এব্রাহিম এব্রাহিম এমন এক ব্যক্তি তার সাথে রয়েছে একজন মহিলা হে আহসন নেশায় মিনাল আরাম সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী এই কথাটা বাদশাহকে বলা হলো যে ইব্রাহিম একজন ব্যক্তি এই গ্রামে প্রবেশ করেছে তার সাথে তার স্ত্রী রয়েছে সে সবচেয়ে সুন্দরী ফাউরসোলাইলাইহে আই ইব্রাহিম মান হাজিহি আল্লা তিমাক ইব্রাহিমের কাছে লোক পাঠিয়ে সরেচারী শাসক জানতে চাইল ইব্রাহিম বলো তোমার সাথে যে মহিলা রয়েছে সে কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হিয়া উক্তি সে আমার বোন তিনি তার স্ত্রীকে বোন বলে স্বীকৃতি দিলেন সুম্মা রাজা এলাইহা এরপর তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন তার স্ত্রীর নিকটে ফিরে গিয়ে তিনি বলছেন লা দেবী বেহাদিসি সারা তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না আন্নি কাদ আকবর তহম আমি তাদের বলে দিয়েছি যে আন্নাকে উক্তি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে ইব্রাহিম আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃত্যুক হয়ে যাব সমাজের কাছে আমি মৃত্যুক হয়ে যাব পরকালের ক্ষতি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি সমাজের কাছে মৃত্যুক হয়ে যাব তুমি এ কথা আমাকে বলো না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান وهشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে Bangladesh, Peace TV, Bangladesh. Iman, ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে আছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাচাই খায়ের দান করুক আল্লাহ আমিন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক যেন আপনারা এই গুরুত্বপূর্ণ কথা শুনে আমল করতে পারেন ইহকাল এবং পরকালের সফলতা অর্জন করতে পারেন মিথ্যা পরিহার করতে পারেন সত্য গ্রহণ করতে পারেন এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা তুমি মনে রেখো অল্লাহে আল্লাহর কসম মা আলাল আরজে মুমেনুন গাইরে ও গাইরকে এই মাটির উপরে তুমি আর আমি ছাড়া আর কোনো মুমেন নেই মানুষ হতো বা মনে করতে পারে যে ইব্রাহিম আলাইসাল্লাম এটা কেন বললেন আসলে ওই সময়ে যেহেতু তারাই দুইজন মুসলমান আর কেউ মুসলমান নেই কাজেই ইব্রাহিম আলাইসাল্লাম এই কথাটা প্রকাশ করে দিলেন যে এটা আসলে শরীয়তের দৃষ্টি এখন আমরা ভাই বোন বটে কেননা এই মাটির উপরে আর কোনো মানুষ মুসলমান নেই সুম্মা আর সালা বেহা এলাইহে এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা এলাইহা স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়ালো ফাতাওয়াসা তখন তিনি অজু করলেন অতুসল্লি এবং সলাত আদায় করেন অজু করে কাজ সলাত আদায় করে তিনি বললেন আল্লাহ হে আল্লাহ এনকুন্ত আমান্ত বেকা অবে রাসুলেকা আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসুলকে যদি বিশ্বাস করে থাকি অহাসান্ত ফার্জি ইল্লা আলাজাউজি আর আমার স্থানকে যদি আমি হেফাজত করে থাকি আমার স্বামী ছাড়া জিন্দগিতে কারো সামনে প্রকাশ না করে থাকি ফালা তুসালেত আল কাফেরা তাহলে তুমি আজকে আমার উপরে এই কাফেরকে জয়ী করো না এই কথা বলা শেষ অজ্ঞান হওয়া শেষ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং সে মাটির উপরে পা মারতে লাগল তখন সারা বললেন আল্লাহ এ যদি মারা যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব আল্লাহ তুমি একে মেরে ফেলো না শরীরচারী শাসক অবশ্য তিনবার বলল যে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না সারা দোয়া করলেন ও বেঁচে গেল আবার সে অন্যায় করার জন্য হাত বাড়ালো আবারও অজ্ঞান হয়ে পড়ে গেল আবার সে বলল আমি যদি এবার বিপদ থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না আবার সারা দোয়া করলেন সে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে সারা দোয়া করলেন তার জ্ঞান ফিরল জ্ঞান ফিরে বলল কে আছো তোমরা এখানে শয়তানকে আমার কাছে পাঠিয়েছো কেন তোমরা একে নিয়ে যাও এই কথা বলার পরে স্বৈরাচারী শাসক বলল যে ওকে হাজেরাকে উপঢকন হিসাবে দান করো তাই ইব্রাহিম আলাহ ইসলাম সেদিন হাজেরাকে উপঢকন হিসাবে পেয়েছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম কোনো যদি ব্যাপার হয় যেখানে মান সম্মানের ব্যাপার আছে এবং ওই মিথ্যাতে কারো ক্ষতি হয় না তাহলে অতীব প্রয়োজন হলে মিথ্যার আশ্রয় নিতে পারে আমরা অবশ্য বলেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিতে প্রস্তুত ওই লোককে যেই লোক মিথ্যা পরিহার করবে অয়নকানা মাঝে মজাক করে হলেও মজাক করে হলেও মিথ্যে কথা বলার কিন্তু সুযোগ নেই মিথ্যে কথা বলার অবকাশ নেই কিন্তু এখানে যেটা আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে যদি কারো কোনো ক্ষতি না হয় আর যদি কোনো মান সম্মানের ব্যাপার হয়ে যায় তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন যেমনভাবে ইব্রাহিম আলাই সালাম নিয়েছিলেন অবশ্য তিনি ভাই বোন বলে বিষয়টি পেশ করেছেন আরও যদি দেখা যায় যে আপনি একটা পরিকল্পনা করছেন কল্যাণের জন্য যদি আমি এখানে মিথ্যার আশ্রয় নিই তাহলে কারো ক্ষতি হবে না কিন্তু এ দিয়ে একটা ভালো সফলতা অর্জন করা যাবে যেমনভাবে এলাকার লোক যখন ইব্রাহিম আলাইসাল্লামকে বলল চলো যাই মেলা বাজারে যাই তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আসলে তিনি অসুস্থ ছিলেন না যদিচ কেউ মনে করেন যে অসুস্থতার কোনো ব্যাপার ছিল আমরা এখানে বোখারি মুসলিমের এই ঘটনার এ অংশ পেশ করে বলতে চাচ্ছি যে বিশ্বাস রাখুন যদি কারো কোনো ক্ষতি না হয় আর তা দিয়ে যদি ইসলামের বড় ধরনের উপকার হয়ে যায় এটা আপনি মনে করেন তাহলে আপনি জরুরি প্রয়োজনে ইসলামের কল্যাণে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন যেমনভাবে ইব্রাহিম আলি ইসলাম বললেন যে আমি অসুস্থ ঠিক তেমনি যদি কোনো অমুসলিমকে সংশোধন করতে চাচ্ছি এরকম যদি ব্যাপার হয় আর যদি মনে করেন মিথ্যা বললে বা মিথ্যার আশ্রয় নিলে তাকে সংশোধন করা সহজ হয়ে যাবে তখন আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন কোনো সমস্যা হবে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামকে বলা হলো যে এইসব মূর্তি কে ভেঙেছে তখন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন সেই বলে দিবে এসব কাজ কে করেছে তখন এলাকার লোকেরা উপস্থিত লোকেরা সব একেবারে রাগে আগুনে জ্বলে উঠল বলো কি তুমি মূর্তি কথা বলবে মানে তখন ইব্রাহিম ইসলাম বললেন যে কথা বলতে পারে না তাকে মানো কেন যে কথা বলতে পারে না তাকে সম্মান করো কি করে তাকে হিসাব করো কি করে তো এখানে ইব্রাহিম আলি ইসলাম তো মিথ্যার আসরে নিলেন সম্মানিত দর্শক মণ্ডলী এমন যদি আপনার কোনো ব্যাপার থেকে যায় যেখানে আপনি মিথ্যার আশ্রয় নিলে কারো সম্মানের ক্ষতি হবে না কারো অর্থ সম্পদের ক্ষতি হবে না আর ইসলামের একটা বড় উপকার হয়ে যাবে সাথে সাথে আপনার বিষয়টিও সুন্দর থেকে যাবে তখন আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে সেটাকে আমরা ধরে নিতে পারি যে মুসলমানের যদি মান সম্মানের ব্যাপার হয়ে যায় তাহলে তখন মিথ্যার আশ্রয় নিলে কোনো সমস্যা হবে না যেমনভাবে বখারি মুসলিমের হাদিসে এসেছে যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন যে সেখানে মিথ্যা বলা যায় হয়তো বা আপনাকে বলছেন যে কেউ আপনার নাম কি আপনি যদি সত্য বলেন তাহলে সমস্যা আসতে পারে ওই সময়তে মিথ্যারই আশ্রয় নেবেন যেমন আপনার কেউ বলছে আপনারা কোন পথ দিয়ে বের হবেন তখন আপনি বলবেন ভুল পথ কেননা ওখানে আপনার কল্যাণ আছে আপনাকে বলল কোন গাড়িতে যেতে চাচ্ছেন আপনি সঠিকটা বলবেন না মিথ্যা বলবেন কেন আপনার গাড়ির খবর যদি সে জানতে পারে তাহলে অবশ্য ক্ষতির জন্য প্রস্তুতি নেবে জীবন নাশের ব্যাপার হয়ে যেতে পারে এসব ব্যাপারে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন যা বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন সময়ে প্রমাণিত হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে প্রয়োজন সাপেক্ষে জরুরি ব্যাপারে তাতে যেন কারো কোনো ক্ষতি না হয় তাতে যেন কারো মান সম্মানের হানি না হয় তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন এরপরেও বলছি আমরা যে সত্য সবসময় গ্রহণ করুন সত্যের ফল অনেক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমি জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দিতে প্রস্তুত ওই লোককে যে লোক মজাক করে হলেও মিথ্যা পরিহার করবে তাহলে বোঝা যাচ্ছে যে মিথ্যা কোনো সময় গ্রহণ করতে হবে না সামান্য ব্যাপারও নয় তবে এরকম যদি কোনো ইসলামের বড় ধরনের সুবিধা অসুবিধার বিষয়টি এসে যায় তাহলে আপনারা আশ্রয় নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে অপবাদ দিয়ে মানুষকে ধ্বংস করার চেষ্টা করবেন না অপবাদ দিয়ে যদি ধ্বংস করেন তাহলে আল্লাহ সফল করে দিবেন যেমনভাবে জোরাইজকে আল্লাহ তালা সফল করে দিয়েছিলেন জোরাইজের আল্লাহ মানসম্মান রক্ষা করে দিয়েছিলেন কে না জানে না জোরাইজের ঘটনা আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়াতাকাল্লামো আসাবিও ফিল মাহাদে ইল্লা থালাস বাচ্চা সন্তান মায়ের কোলে কথা বলেনি মাত্র তিনজন তার একজন হচ্ছেন ঈসা আলাহ ইসলাম আরেকজনের ব্যাপারে বলতে গিয়ে তিনি বললেন যে জোরাইজ নামে একজন লোক বাণী ইসরায়েলে ছিল ওহ ইসল্লি তিনি একদিন সলাত আদায় করছিলেন ফা আতাত উম্মহু তার মা তার নিকটে আসলো ফাদাত তার মা তাকে ডাকলো তখন সে সাড়া দিল না তার মা তার জন্য বদনাম করলো যে সে যেন একজন পতিতলয়ের মহিলাকে না দেখে না মরে শেষ পর্যন্ত এরকম ঘটনা এক মহিলা করার চেষ্টা করলো কিন্তু সে সফল হতে পারলো না আল্লাহ একটা বাচ্চা ছেলের মাধ্যম দিয়ে বলে দিল যে ওই মহিলাই মিথ্যুক আর জোরাইজ সত্য তারপর এলাকার লোকেরা জোরাইজের বাড়িঘর আবার সুন্দর করে তৈরি করে দিল যারা বাড়িঘর ভেঙে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল অপদস্থ করে দিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলতে চাচ্ছিলাম যে অতীব প্রয়োজনে মান সম্মান খাতিরে মিথ্যার আশ্রয় নিতে পারেন তবে সব সময় মিথ্যা পরিহার করার চেষ্টা করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আপনাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সত্য গ্রহণ করার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবানাক আল্লাহ আবহামদিকা আশাহদাল্লাহ আস্তাক ফিরক অতুবিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ تمر الليالي وكل حنين ويوم الفراق كمر السنين আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার প্রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়